গিয়ে তাদেরকে শিষ্টাচার শেখাতে আমাদের কোন পদ্ধতি অবলম্বন করা দরকার শিশুদেরকে শিষ্টাচার শেখানো এটি হচ্ছে আমাদের মূল নীতি তো আমরা এখানে তাদেরকে শিষ্টাচার শেখাতে হলে নিশ্চয়ই তাদেরকে শাসন করতে হবে অর্থাৎ শাসনের ক্ষেত্রে আমাদের কোন পদ্ধতি অবলম্বন করা দরকার সেটি দেখার বিষয় কারণ এই কথা আমরা এই জন্য বলছি যে আমরা কখনো কখনো শিশুদেরকে শাসন করতে গিয়ে এতটা অমানবিক এবং এতটা এতটা অগণতান্ত্রিক হয়ে যাই আমরা কখনো কখনো শিশুদেরকে শাসন করতে গিয়ে আমরা এতটা পাশান এবং এতটা পেরেশান হয়ে যাই যে আমরা যে সীমারেখা রয়েছে শরীয়তের সেটি তো মাননি মানি না মানবিক সীমারেখা মানি না ইভেন এই ক্ষেত্রে আমাদের যে এডুকেশনাল অথবা এই যে চাইল্ড সাইকোলজি এর পার্সপেক্টিভ থেকে যেই শিক্ষা দীক্ষা যে মূলনীতি আমাদের থাকা দরকার এগুলো কোনো কিছুই কিন্তু আমরা আমলে আনি না এটি খুবই ক্ষতিকর রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বোধ হয় এই দৃষ্টিতে তিনি বলেছেন এই বিষয়কে সামনে রেখে তিনি বলেছেন মা ও আহলু বাইতিন আর রিফকা ইল্লা এটি একটি হাদিসটি বর্ণনা করেছেন আর আল আহাদিস আর এই গ্রন্থে তিনি বর্ণনা করেছেন তাহলে আমরা এই বুঝতে পারলাম তা হচ্ছে যে রাসুসাল্লাম বলেছেন কোনো একটি পরিবারকে যদি কোমলতা প্রদান করা হয় তাহলে তা এই কোমলতা তাকে অবশ্যই অবশ্যই কল্যাণ প্রদান করবে আর কোনো পরিবার থেকে যদি কোমলতা ছিনিয়ে নিয়ে না হয় তাহলে অবশ্যই অবশ্যই এটি তাদেরকে ক্ষতি করবে অর্থাৎ একেবারে তাদের মন কোমল নয় এখানে কাঠিন্য কঠিন প্রচন্ড কঠিন একেবারে কর্কশ সেখানে কোনো রহম দিল এর কোনো প্রকাশ তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না এই রকম যদি অবস্থা হয় তাহলে মহান আল্লাহ সুবহানুয়া তালা তাদের থেকে কল্যাণকে দূরে করে দেন এবং অকল্যাণ তাদের কাছে এসে বাসা বাঁধে অতএব আমরা শিশুদেরকে তালিম তারবিয়াত আমরা শিশুদেরকে তাদেরকে আমরা কিভাবে তাহাজিব এবং তামাদ্দন প্রদান করব কিভাবে আমরা তাদেরকে তাদিব এবং তালিম প্রদান করব তাদেরকে শিষ্টাচার কিভাবে শেখাবো তাদেরকে মনুষ্যত্ব বোধ তাদের মধ্যে কিভাবে তৈরি করব মানবিক মূল্যবোধ তাদের মধ্যে কিভাবে আমরা প্রতিষ্ঠিত করে দেবো ইত্যকার মূল ইস্যুগুলো আমাদের আলোচনার বিষয় সেই ক্ষেত্রে নিশ্চয়ই কখনো কখনো আমাদেরকে শাসন করতে হবে সেই শাসনের ক্ষেত্রে আমাদের কোন পদ্ধতি অবলম্বন করা দরকার সে আলোচনা করব আমাদের এই গোটা আলোচনাটিকে আমরা তিনটি মূল নীতির উপর ভিত্তি করে আলোচনা করব শিশুদেরকে শিষ্টাচার শেখানো তাদেরকে শাসন করা তাদেরকে প্রতিদান প্রদান করা বা কম্পেনসেশন প্রদান করা বা তাদের কোনো কাজের জন্য তাদেরকে সেই কাজের জন্য তাদেরকে তিরস্কার বা পুরস্কার এটা আমরা কোন মূলনীতির উপর ভিত্তি করে করব সেই বিষয়গুলো তিনটি মূলনীতি প্রথমত হচ্ছে প্রথম মূলনীতি হচ্ছে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিতেই হবে এর কোনো অন্যথা নেই আপনি তাকে অন্য পড়াশোনা করাবেন অনেক বড় শিক্ষিত আপনি তাকে করাতে পারেন হতে পারে সে অনেক বড় বিজ্ঞানী হতে পারে বা অনেক বড় থিঙ্কার চিন্তাবিদ হতে পারে অনেক বড় সমাজ বিজ্ঞানী সমাজ সোশ্যাল সায়েন্টিস্ট হতে পারে অনেক বড় ম্যাথমেটিশিয়ান অ্যাকাউন্টেন্ট হতে পারে হতে পারে যে অনেক বড় পলিটিশিয়ান বা হতে পারে অনেক বড় বিজনেস ম্যাগনেট কিন্তু এগুলো কোনো কিছুই যায় আসে না যদি তার মধ্যে শিষ্টাচার মানবিক মূল্যবোধ এগুলো তার মধ্যে ডেভেলপ না করে আমরা সেই মূল্যবোধের ব্যাপার বলছি যে এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা তাকে এই মূল্যবোধ ভ্যালিউস মোরালস এগুলো তাকে আমরা শিক্ষা দেব দু নম্বর যে বিষয়টি দু নম্বর যে বিষয়টি তা হচ্ছে তারা যদি কোনো ভুল করে এবং এই ভুলটি কখনো কখনো শিশুদের চিন্তাগত ভুল হতে পারে কখনো কখনো কাজ কর্মগত ভুল হতে পারে সেটি চিন্তাগত ভুল হোক বা কর্মগত ভুল হোক যেই ভুলই হোক না কেন এই ভুলটি সংশোধনের জন্য আমাদেরকে পদ্ধতি গ্রহণ করতে হবে তো তাহলে প্রথমত আমাদেরকে চিন্তার সংশোধন করতে হবে চিন্তার যে ভুল চিন্তাগত যে ভুল উপলব্ধিগত যে ভুল বুদ্ধিবৃত্তিক যে ভুল এটিকে আগে সংশোধন করতে হবে দু নম্বরে আমাদের সংশোধন করতে হবে তাদের আমল বা তাদের কার্যকর্ম পদ্ধতি বা কর্মকলাপ সংক্রান্ত যে ভুল সেটি সংশোধন করা এই দ্বিতীয় মূলনীতি তৃতীয় যে মূলনীতি তা হচ্ছে তাদেরকে শিষ্টাচার শেখাতে গিয়ে তাদেরকে তালিম তারবিয়ত তাহজিব তামাদ্দুন তাদেরকে আদব এবং শিষ্টাচার এগুলো শিক্ষা দিতে গিয়ে আমাদেরকে নিশ্চয়ই খুব ধারাবাহিকভাবে অব্যাহতভাবে এবং এবং খুবই ধীরে ধীরে স্থিরে আমাদেরকে কাজটি করতে হবে কোনো তাড়াহুড়া নয় যেমন ধীর স্থিরের বিষয়টি আমরা বলছি যেমন ধরুন আপনি আপনার শিশুকে শাসন করতে চান প্রথমত যেমন ধরুন আপনি তাকে একটি লাঠি বা ব্যাথ এটি আপনি রেখেছেন এটি আপনি তাকে দেখাবেন এটি শুধুমাত্র দেখানোর জন্য এটি তাকে প্রহার করার জন্য দু নম্বর যদি কখনো প্রয়োজন হয় তাহলে হয়তো তার একটু কানে আপনি ধরলেন হতে পারে এটি তৃতীয়ত হচ্ছে তাকে ধরেন একটু প্রহার করলেন কিন্তু এই প্রহার মানে কি এর প্রহার মানে এই তো যতটুকু নয় যে আপনি তাকে লাঠি দিয়ে পিটিয়ে একেবারে অজ্ঞান করে ফেলবেন নিশ্চয়ই তার মধ্যে আপনার ইয়ে থাকতে হবে মূলনীতি থাকতে হবে কিন্তু আপনি তাকে মারবেন কখন থেকে রাসুল স্পষ্ট করে বলেছেন দশ বছরের আগে নয় ওয়াদরিবুহুম আলাইহম আব্বানা ও দশ বছর আগে কোনো শিশুকে মারা ব্যত্রাঘাত করা তাকে আঘাত করা এটা তো ইসলাম অনুমোদন করে না এটি হাদিস থেকে আমরা স্পষ্ট এই বক্তব্য পেয়ে যাই এবং তাহলে এই জায়গাগুলোতে এবং তাকে আমরা যদি দশ বছর হয় তখন আমরা তাকে শিষ্টাচারের জন্য কতটুকু ধরেন আপনি তাকে হয়তোবা একটু কানে ধরলেন অথবা তাকে ধরেন একটু লাঠি ছোট একটা লাঠির মতো সামান্য একটা কিছু সেটিতে আপনি তাকে আঘাত করবেন কয়টা এবং এ এ এর নিশ্চয় একটি সীমারেখা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে সেগুলো এবং যে লাঠি দিয়ে আপনি বা যাই দিয়ে আপনি তাকে আঘাত করতে চান সে বা শাসন করতে চান তার নিশ্চয়ই কিছু গুণা গুণাগুণ আছে কোন গুণের সেটি হবে তা কতটুকু বড় হবে কতটুকু লম্বা হবে কতটুকু শক্ত হবে ইত্যকার অনেকগুলো বিষয় এখানে রয়েছে ইভেন আপনি কখন কখন তাকে শাসন করতে পারেন যখন আপনি প্রচণ্ড রাগান্বিত ফর এক্সাম্পল তখন তো আপনি তাকে শাসন করতেই পারবেন না অনুমোদনই নাই এক্ষেত্রে ক্ষেত্রে আপনি তাকে শাসন করা শান্ত হওয়ার পর আপনি তাকে শাসন করবেন সে যখন কোনো একটি আবেগপূর্ণ কথা বলবে যেমন ধরুন আপনি তাকে শাসন করতে যাচ্ছেন সে আল্লাহ বলে উঠলো সে মা বলে উঠলো বাবা বলে উঠলো এরকম গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে যে জায়গাগুলো সেন্সিটিভ ইমোশনাল এই সকল ক্ষেত্রে অবশ্যই আপনাকে রিট্রিট করতে হবে you'll have to immediately withdraw yourself from punishing your children এটি এই সাইকোলজিগুলো আমাদেরকে মেনে নেওয়া দরকার আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ আজকে আলোচনা করব এখানে উল্লাহ সাল আলী ওসাল্লামের দৃষ্টিভঙ্গি সাহবাইকে আমরা আল্লাহ তালান হোম এবং সালফে সালেহিনের বক্তব্যগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করবো এবং গাজালি রাহেমউল্লাহ তিনি বলেছেন তিনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ ফসবিউ ইদা উহমিলা ফি ইবতিদা নুসু নুসু ইহি খারাজা ফিল আগলাব রদি আল আখলাকি كذابا حسودا سروقا نماما ذا فضول وضحك وكياد ومجانة وإنما يحفز عن جميع ذلك بحسن التأديب যদি আমরা শিশুদের ছোট অবস্থা তাদের ওই যে গঠনের সময়ে বাল্যকালেই তাদের যদি ঠিক মতো পরিচর্যা না করা হয় ঠিক মতো যদি তাদের প্রতি দৃষ্টি দেয়া না হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই খুবই নিকৃষ্ট চরিত্রের মিথ্যাবাদী হিংসুক ঈর্ষা পরায়ণ ঈর্ষাকাতর চৌর্যবৃত্তির মানসিকতা সম্পন্ন আরেকজনের বিরুদ্ধে আরেকজনের পিছনে কথা বলা খুব অপ্রয়োজনীয় কাজ করা অপ্রয়োজনীয়ভাবে হাসা চিৎকার চেঁচামেচি করা এবং কারো বিরুদ্ধে ষড়যন্ত্র ধোকা ইত্যাদি এবং পাগলামি করা ইত্যাদি ইত্যাদি গুণাবলী নিয়ে সে বড় হয় আর সব কিছু থেকে সে রক্ষা পেতে পারে যদি তাকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় এই জন্য শিষ্টাচার এতটা গুরুত্বপূর্ণ ইমাম গাজালি রহমুল্লাহ তার ইহিয়া রুমউদ্দিন এই সকল গ্রন্থে তিনি এই এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছেন আমরা এই কথা কেন বলছি যে কেন তাদেরকে শাসন করতে হবে কারণ আমরা এর আগে কিন্তু দুটো মূলনীতির কথা বলে এসেছিলাম যে শিশুদেরকে প্রতিপালন ক্ষেত্রে তার প্রথমত রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম জেনারেলি তিনি পিতামাতাদেরকে বা অভিভাবক অভিভাবকদেরকে লক্ষ্য করে তিনি কিছু স্টেটমেন্ট দিয়েছেন কিছু পলিসি কথা বলেছেন সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম তারপরে আমরা আলোচনা করেছি যে তাদের মানসিক মানবিক উন্নয়নের জন্য মনস্তাত্ত্বিক উন্নয়নের জন্য আমাদের করণীয় তারপরে আমরা আলোচনা করেছি তাদের বুদ্ধিভিত্তিক উন্নয়নের জন্য রাসুল ইসলাম কী করতে বলেছেন এই সবগুলো আপনি অ্যাপ্লাই করার পর যদি তাদের এগুলো কোনোভাবে কাজে না আসে তাহলে বুঝতে হবে যে এই শিশুকে শিষ্টাচার মানে শাসন এর মাধ্যমে শাসনের ঔষধের মাধ্যমে তাকে আপনি নিশ্চয়ই চিকিৎসা করতে হবে এটা আপনাকে বুঝতে হবে এবং এই জন্যে কারণ সে যাতে না বুঝে এই সকল পদ্ধতি কোরআন এবং সন্ন্যার বা প্রফেটিক পদ্ধতি সে অবলম্বন না করে তাহলে তাকে অবশ্যই অবশ্যই অবশ্য ডিসিপ্লিনের অ্যাকশন তার বিরুদ্ধে নিতে হবে এইরকম একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে রাসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন তার মানে হচ্ছে আমাদেরকে শিষ্টাচার শিক্ষা দেয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন লাই ইউ আদিবাল আবু ইবনাহু খাইরুল্লাহমিন আইয়াতা সদ্দাকাবিসাইন একজন ব্যক্তি তার সন্তানকে শিষ্ট শিষ্টাচার আদব শিক্ষা দেয়া এটা তিনি এক সা পরিমাণ খাবার বা ইত্যাদি তিনি দান করার চেয়ে অনেক অনেক উত্তম আল্লাহর কাছে কারণ আপনারই সন্তান যদি ভবিষ্যতে মানুষ না হয় তাহলে সমাজে বহু লোকের জীবন অতিষ্ঠ করে ফেলবে অসহ্য করে ফেলবে এই জন্য তাকে ভালো মানুষ হিসেবে গঠন করা এটি আপনার দায়িত্ব কিন্তু তাকে শাসন করতে গিয়ে তাকে শিষ্টাচার শিক্ষা দিতে গিয়ে মনে রাখতে হবে এটি কিন্তু আমরা তাকে শিষ্টাচার শেখানোর জন্য প্রশিক্ষণ শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমরা এটা করছি শাস্তি দেওয়ার জন্য নয় শাস্তির মানসিকতা কিন্তু তা থাকবে না সেখানে মানসিকতা থাকবে যে তাকে আমরা শিষ্টাচার আদব শিক্ষা দিচ্ছি এই মানসিকতা যদি থাকে তাহলে নিশ্চয়ই আমরা আমাদের তখন এই যে ডিসিপ্লিনারি অ্যাকশনগুলো একেবারে ভিন্ন হয়ে যাবে রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন যে মুরু সিবিয়ান আবনাকুম বিসলাতি ইদা বালাগু সাবান ওদরিবুহুম আলাইহা ইদা বালাগু আশরান তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের ব্যাপারে নির্দেশ দাও যখন তারা সপ্তম বছরে পৌঁছে আর দশম বছরে যখন তারা পৌঁছে তখন তাদেরকে সালাতের জন্য শাসন করো তাহলে শাসনের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি আলিয়া বলেছেন কারণ কি কারণ হচ্ছে তাদেরকে এটিতে অভ্যস্ত করে এখনও কিন্তু তাদের উপর সালাত ফরজ হয়নি কিন্তু এই শাসন মানে হচ্ছে তাদেরকে শিষ্টাচার শেখানোর জন্যে তাদেরকে এই কাজগুলোতে তাদেরকে অভ্যস্ত করে দেয়া এই শিষ্টাচার তাদেরকে শেখানোর জন্যে এটি করা শাস্তি নয় কারণ শাস্তি তো আরও অনেক পরে হবে যখন তার উপর তার উপর সালাত ফরজ হবে এটি আমাদেরকে মনে রাখা দরকার যে আমরা তাকে যখন শাসন করি তখন আমাদের দৃষ্টিভঙ্গিটি কি থাকে তাহলে এই সকল ভূমিকা বক্তব্য দেওয়ার পর আমি যে বিষয়টি এবার আপনাদের সামনে বলতে চাই তা হচ্ছে যে শিশুদেরকে শিষ্টাচার শিক্ষা দিতেই এটাই হবে এর কোনো অন্যথা নাই এর কোনো ভিন্ন নাই এই জন্য আমরা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা যেখানে পড়ানো হয় না কারণ ইভেন আমাদের বাসা বাড়িতে আমরা এই জন্য বলি যে moral education moral teaching moral learning এই নামে নৈতিকতার উপর আমাদেরকে তাদেরকে পড়ানো দরকার নৈতিকতা কিন্তু বিল্ড আপ করতে হবে না হলে হয়তো আপনি হতে পারে যে একজন খুব ইফিসিয়েন্ট একজন চোর ইফিসিয়েন্ট একজন কিলার ইফিসিয়েন্ট একজন ডাকাত ইফিসিয়েন্ট একজন মিথ্যুক ইফিসিয়েন্ট একজন আপনি ধোকাবাজ হয়তো বা তৈরি করছেন আপনি তাকে শিক্ষিত করেছেন অনেক বড় শিক্ষা দিকে অর্জন করেছে maybe that he or she has earned আর often his PhD degree but in cheating he is a PhD holder cheater he is a P or she is a PhD holder deceiver এইরকম একজন ব্যক্তি হয়তো আপনি বানাচ্ছেন কিন্তু এমনকি বানানো কি আমাদের উদ্দেশ্য তা নয় আমরা কখনো কখনো অভিযোগ করি যে আমাদের সন্তানরা তো মিথ্যা কথা বলছে তারা চুরি করছে তারা অন্যের চৌর্যবৃত্তি করছে তারা অন্যের জিনিসপত্র নিয়ে আসছে অন্যের বিরুদ্ধে তারা বাজে কথা বলে তারা বেড়াচ্ছে এরকম অনেক অনেক কথা অনেক অনেক অভিযোগ আমাদের সন্তানদের বিরুদ্ধে আমরা দেই আমাদের কাছে আসে মনে রাখতে হবে সব কিছুরই মূল কারণ হচ্ছে যে আমরা তাদেরকে সুন্দর ছোটকালেই তাদেরকে আমরা সেই মূল্যবোধ শিক্ষা দেইনি এই মূল্যবোধ শিক্ষা না দেওয়ার কারণে তাদের মধ্যে এই সকল জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা নিয়ে তো তারা জন্মগ্রহণ করেনি সে তো একজন নিষ্পাপ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে তাহলে এই জটিলতা কোথেকে আসলো আমাদেরকে এটি ভালো করে বোঝা দরকার এগুলো আমাদেরকে মূল উৎপাটন করার জন্য কাজ করা দরকার কোনো সন্দেহ নেই যদি আপনি আগাছাকে মূল উৎপাটন করে দেন তাহলে সেটি সর্বোত্তম আগাছাকে আপনি সামনে থেকে কেটে দিলেন উপর থেকে কেটে দিলেন তাহলে তার যে মূল রয়ে গেছে ওই মূল থেকে কিন্তু আবার নতুন করে আগাছা জন্ম দেবে অতএব সন্তানদেরকে শিশুদেরকে শিক্ষা দেওয়ার বিষয়টি কিন্তু এরকম তার মধ্যে যদি কোনো আগাছা থেকে থাকে যদি মূল্যবোধহীন কোনো কাজ থেকে তাহলে এটাকে একেবারে উৎপাটন করে সেখানে মূল বীজ বপন করতে হবে ভালো কাজের ভালো কাজের মূল্যবোধের বীজ সেখানে বপন করতে হবে এবং এই বীজই পরবর্তীতে ইনশাল্লাহ বিশাল মহিরুহ আকারে ধারণ করবে আমরা যদি শিশুরা তারা তো ভুল করবেই শিশুরা ভুল করবেই কেন তারা ভুল করবে এটি আমাদের আগে আইডেন্টিফাই করা দরকার তাহলে আমরা এই ভুলের যে এই ভুলের যে প্রতিষেধক আমরা আবিষ্কার করব বা যে প্রতিষেধক আমরা গ্রহণ করব ধারণ করব সেই প্রতিষেধকের নেচার প্রকৃতি নিয়ে আমরা তখন কথা বলতে পারবো প্রথমত হচ্ছে আমাদেরকে বুঝতে হবে শিশুরা তিন কারণে ভুল করতে পারে প্রথম যে ভুল সেটি হচ্ছে সববহু ফিক্রিয়ান হতে পারে তার চিন্তাগত কারণে তার জ্ঞানগত কারণে তার বুদ্ধিগত কারণে তার উপলব্ধিগত কারণে অর্থাৎ তার উপলব্ধির মধ্যে কোথাও ত্রুটি আছে তার ভুলে ভুলের তার কোথাও তার জ্ঞানের মধ্যে ত্রুটি আছে তার জানাশোনার মধ্যে কোথাও ত্রুটি আছে এটি আমাদেরকে প্রথমে সমাধান করতে হবে দু নম্বর হচ্ছে হতে পারে যে সে জানে যে তার আমল অর্থাৎ ওই কাজটি সে কীভাবে করবে এটা জানে না সে বিষয়টি জানে বিষয়টি সম্পর্কে মৌলিক তথ্য তার আছে কিন্তু কাজটি সম্পর্কে কীভাবে জানে না যেমন ধরুন একজনে জানে যে সালাদ আদায় করতে হবে কিন্তু কিভাবে সালাদ আদায় করতে হবে এই আমল সম্পর্কে তার জানা নেই অতএব তার কর্ম তার কাজ সম্পাদন কর্ম সম্পাদন সংক্রান্ত তার ত্রুটি হতে পারে আর তিন নম্বর হচ্ছে তার প্রকৃতি তার নেচার তার ক্যারেক্টারটা এমন হয়ে গিয়েছে তার চরিত্রটা এমন হয়ে গিয়েছে যে সে আসলে ভুল করছে অন্যায় করছে তার ক্যারেক্টারের কারণে সে অন্যায় করছে এই তিনটি প্রথমত যে তার চিন্তার কারণে সে ভুল করছে দু নম্বর হচ্ছে তার অভিজ্ঞতার কারণে সে আসলে এই কাজটি করেইনি কখনো অথবা সে বুঝেনি এই কারণে আর তিন নম্বর হচ্ছে তার প্রকৃতি এরকম অতএব তিন ধরনের ব্যক্তির জন্য কি একই ধরনের ট্রিটমেন্ট হবে অফকোর্স নট আপনি অবশ্যই বলবেন যে না কখনোই হতে পারে না একরকম ট্রিটমেন্ট তিনজনের জন্য হতে পারে না তাহলে তিনজনের জন্য আমাদেরকে ভিন্ন তিনটি ট্রিটমেন্ট আমাদের ব্যবস্থা করতে হবে আমরা সেই ট্রিটমেন্টের কথা ইনশাল্লাহ আজকে আলোচনা করব প্রথমত আমরা যে আলোচনাটি যে বিষয়টি আলোচনা করতে চাই যে তিনটি বিষয় আমরা বললাম যে তাদের তাদের reasons of their of their mistakes or reasons of their crime maybe দের maybe these are classified into three এবং প্রথমটা আমরা বললাম যে তাদের চিন্তাগত কারণ এর জন্য আমাদেরকে আত্মা আত্মাসহিহ আল ফিকরি লেখাতা ইত্তফল শিশুর কোনো ভুল এই ভুলটি যদি চিন্তাগত ভুল হয় তাহলে এই চিন্তাগত ভুল দূর করার জন্য আমাদেরকে তার কাছে সত্যিকার চিন্তা সত্যিকার বুদ্ধি সত্যিকার আন্ডারস্ট্যান্ডিং সত্যিকার উপলব্ধি তার মধ্যে আমাদের ঢুকিয়ে দিতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে শিশুর নেচারই হচ্ছে প্রকৃতিটা হচ্ছে এরকম সে কিছু শুনে এবং অধিকাংশ সে ভুলে যায় কারণ সে আসলে তো এত কিছু তার জানার তার এত এতটুকু তার জানার কথা নয় এবং এতটুকু তার মনে থাকার কথা নয় অতএব তাকে যদি আমরা খুবই সুন্দরভাবে জিনিসটি বুঝিয়ে বলি তাহলে সে ওই সুন্দর ওই প্রশংসিত ওই মার্জিত পথেই সে পরিচালিত হবে এবং এই জন্যে আমরা যদি তাকে সুন্দরভাবে সেটি না জানাই না শেখাই তাহলে সে তো অমার্জিত খারাপ পথেই চলে যাবে এই জন্য আমাদেরকে প্রথমেই বোঝাতে হবে যে কোনটা সহি এবং কোনটা সাকিম কোনটা রাইট কোনটা রং কোনটা সহি কোনটা বাতিল কোনটা আমাদের কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর কোনটা ভালো কোনটা মন্দ এটি তাদের কাছে আমাদেরকে স্পষ্ট করে দিতে হবে যদি এটা স্পষ্ট না করি তাহলে তারা বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হবে এবং এই জন্য আমরা দেখি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এদের সাথে খুবই কোমলভাবে নম্রভাবে রাসুল্লাহ সাল্লাম এদের যত ত্রুটিগুলো ছিল এই ত্রুটিগুলো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম চিন্তাগত ত্রুটির কথা বলছি এই ত্রুটিগুলো রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এগুলো দূর করে দিতেন তাদের আমলগত ত্রুটির কথা বলছে না চিন্তাগত অর্থাৎ তার জ্ঞানগত ত্রুটি তার আন্ডারস্ট্যান্ডিং তার উপলব্ধি তার কাছে যে তথ্য রয়েছে তার যে নলেজ রয়েছে এই সংক্রান্ত ত্রুটিগুলো কিন্তু রাসুল ইসলাম এই ত্রুটিগুলো হ্যান্ডেল করতেন খুবই ইফিসিয়েন্টলি এবং খুবই বিনোভলেন্টলি খুবই লেনিয়েন্টলি খুবই কম্প্যাশনেটলি খুবই ভালোবেসে এবং অনুগ্রহ অনুকম্পা ইত্যাদির মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম এই কাজটি করতেন আবু দাউদ রাহেমুল্লাহ আব্দুর রহমান ইবনে আবি হকবা রাহেমুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করছেন তিনি বলছেন ওয়াকান মাউলা আমিন আহলি ফারেস তিনি একজন পার্সিয়ান কৃতদাস মুক্ত কৃতদাস তিনি ছিলেন তিনি বলছেন যে আব্দুর রহমান আবি ওকবা তার বাবা আবু অকবার দে আল্লাহ তালা তিনি বলছেন যে শাহিদ তু মান নবী সালাম ওহুদান আমি ওহুদের যুদ্ধের সাথে একসাথে ছিলাম ফা দরাত তুরাজুলাম মিনাল মুশরিকিন আমি মুশরিকদের এক লোককে আঘাত করলাম এবং ফাকুল তো আমি তাকে বললাম খুজ হা ওয়া আনাল গুলামুল গালমি ধরো এ লোকেরে আমি হচ্ছি ফার্সি গোলাম আমি ফার্সি ছেলে I am a young man from Persia আমি পারস্যের যুবক এ কথা বলে তিনি একটু তার অহংকার এটি তিনি প্রকাশ করেন অর্থাৎ তার মনে হলো যে পার্সিয়ানদের একটা আভিজাত্য রয়েছে একটা যাত্রাভিমান রয়েছে একটা অভিমান রয়েছে যে আমরা পার্সিয়ান লোক অর্থাৎ আমরা যে একটা সভ্য একটা সম্ভ্রান্ত একটা বিশাল সভ্যতার এবং একটা শক্তির অধিকারী এটি তিনি একটু তাকে বোঝাতে চাইলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একথা শুনে ফালতাফাতা ইলাইয়া রাসুল্লাহি সাল্লাম আমার দিকে থাকালেন ফাকর এবং তিনি বলেন হাল্লা কুলতা তুমি কি কথা বলতে পারলে না ও আনাল গোলামুল আনসারি আমি আনসারি গোলাম আমি আনসার আমি আনসারি যুবক কথা কি তুমি বলতে পারলে না তুমি কেন বলে তুমি পার্সিয়ান যুবক কথা কেন তুমি বললে প্রিয় দর্শক দেখুন এখানে আল্লাহ রসুল সাল্লাম বুঝতে পেরেছেন তার যে ত্রুটিটি এটি হচ্ছে চিন্তাগত তার বুদ্ধিগত তার আন্ডারস্ট্যান্ডিংগত তার ইন্টেলেকচুয়াল মিস্টেক এটি এই ইন্টেলেকচুয়াল মিস্টেক কারণ তার শিক্ষা তিনি যে সমাজে সেখানে যা দেখে এসেছেন যে একটা যাত্রাভিমান পার্সিয়ানদের মধ্যে ছিল পারস্য সভ্যতার লোকদের মধ্যে ছিল ফলে তাদের যে একটা বিশাল সভ্যতা শক্তি সেটার তারা অহংকার করত সেই অহংকারের প্রকাশ এখানে হয়েছে রাসুসলাম বললেন যে না তোমার এখানে মিস্টেক রয়েছে এবং রসুসলাম কত চমৎকার করে কত সুন্দরভাবে রাসুসলাম বললেন যে তার মিস্টেকটা টেনে ধরিয়ে দিয়ে বললেন যে না তুমি কথা বলো যে আমি হচ্ছে আনসারি কারণ আনসারি হওয়ার মধ্যে মর্যাদা যারা রয়েছে পার্সিয়ান হওয়ার মধ্যে কোনো মর্যাদা নেই রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বললেন ইবনু উখতিল কৌমি মিনহুম কারণ তোমার জেনে রাখা উচিত যেই সম্প্রদায়ের বোনের মেয়ে তুমি কোন সম্প্রদায়ের বোনের মেয়ে মানে হচ্ছে তুমি ওই সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত অতএব তুমি তার প্রতি তোমার তোমার যে লিনিজ রয়েছে তার প্রতি তোমার যে আইডেন্টিটি রয়েছে সেটাকে তুমি রেফার করো এই জায়গায় আমরা দেখি রাসুলাম কত চমৎকার তিনি বললেন হাল্লা খুলতে তুমি যদি তুমি কি এটা বলতে পারলে না কত কোমলভাবে কত সুন্দরভাবে তিনি চিৎকার চেঁচামেচি করে তাকে রাগারাই করে বকাবকি করে একথা বলেননি তিনি বললেন তুমি কি কথা বলতে পারলে না হাল্লা কুলতা তুমি কি কথা বলতে পারলে না সুবহান আল্লাহ হামদি আমার এই রাসুলের প্রতি হাজারো কোটি কোটি সালাম শ্রদ্ধা ইয়া রাসুল্লাহ আপনার প্রতি যে আপনি এত চমৎকার দৃষ্টিভঙ্গি আমাদেরকে প্রদান করেছেন ইমাম বুখারি রহমুল্লাহ এবং মুসলিম রহমুল্লাহ সহি বুখারি এবং মুসলিমে আবহরাদি আল্লাহ তালাহ থেকে আরেকটি ঘটনা বর্ণনা করেছেন খুবই চমৎকার রসুল্লাহ আসলামের নাতি হাসান রাদি আল্লাহ তালাহ একবার সাদাকা জাকাতের কিছু খেজুর যখন রসুলের কাছে আসে সেখান থেকে তিনি একটি খেজুর নেন খাওয়ার জন্য এটা দেখার পরে তিনি সেটি নিয়ে তার মুখে দিয়ে দিলেন সালাম এটি দেখার পরে তাকে বললেন কাক কাক থু থু করে তুমি ফেলে দাও ইরমি বিহা এটা ফেলে দাও আমা আলিম তা আন্না লানাকুল সদাকা হে নাতি তুমি কি জানো না যে আমরা জাকাতের জিনিস খাওয়া আমাদের জন্য বৈধ নয় আমরা জাকাত খাই না তুমি কি এটি জানো না এই কথা বলে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি তার নাতিকে কত কোমল ভাবে তিনি তাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলেন যে না এটি এটি করা যায় না কারণ এই নাতি কিন্তু জানতো না এটা তার চিন্তাগত ভুল এটি কিন্তু তার চিন্তাগত বলি সে তো জানেই না যে জাকাত বা সাদাকা এটি হাসমি গোত্রের লোকদের জন্য প্রযোজ্য নয় রাসুলাম তার পরিবারের লোকদের জন্য এটা খাওয়া জায়েজ নেই অতএব যেহেতু রাসুল্লাহ সাল আলী আসলামের জায়েজ নেই এটি তারা জানতো না এই তার চিন্তা তার জ্ঞানগত অজ্ঞতার কারণে এই ভুলের কারণে রাসুলাম খুবই কোমলভাবে চমৎকারভাবে রাসুল্লাহ সাল আলাইসালাম সাল্লাম কাখ কাক এই শব্দের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে না এটা ফেলে দিতে হবে ফেলে দাও ফেলে দাও থু থু করো এটা ফেলে দাও তুমি এটা খেতে পারবে না প্রিয় দর্শক আমরা যদি এই মূলনীতিকে যদি আমাদের জীবনে ধারণ করি আমাদের সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে রাসুসামের এই কথা তুমি কি জানো না আমা আলিমতা অথবা অন্য জায়গায় তিনি বলেছেন যে হাল্লা কুলতা তুমি যদি বলতে তুমি কেন এই কথা কি তুমি বলতে পারলে না তুমি কি জানো না কত সহজ করে কত সুন্দর করে আল্লাহ রাসুল সাল আলী হাসলাম বলেছেন এটি ব্যক্তির এক শিশুর মাঝে যতটা প্রভাব ফেলে অন্য কাজ কিন্তু ততটা প্রভাব ফেলে না প্রিয় দর্শক আমরা এই এই বিষয়ে আলোচনা করে আজকে আমরা এই যে বললাম যে তাদের চিন্তাগত যে ভুল এই চিন্তাগত ভুলগুলো রাসুল্লাহ সাল্লাম কীভাবে সংশোধন করতেন সে আলোচনা করে আমরা আগামী পর্বে আলোচনা করব যে রাসুল সালামের এই কর্মপদ্ধতিকে সামনে রেখে সাহাবাইকে আমরা তাদের মধ্যকার শিশুদের চিন্তাগত ভুলগুলো তারা কীভাবে সমাধান করতেন সে বিষয়ে ইনশাল্লাহ আমরা লম্বা আলোচনা করব আগামী পর্ব থেকে সে আলোচনা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় ওয়াহাদামা আন্দি ওয়াল আলম আন্দাল্লাহ আখির আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম ورحمة الله وبركاته